أحب إلي أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে গত জুমায় আমরা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সম্পর্কে সমাজে প্রচলিত তিনটি ভুল আকিদার বিস্তারিত আলোচনা করেছিলাম আপনারা শুনেছিলেন আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লামকে নূরের তৈরি মনে করা তাকে গায়েব জানতা মনে করা এবং তাকে হায়াত উন্নবী জিন্দা নবী মনে করে কথায় কথায় মানুষ ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রসুল আল্লাহ এরকম অনেকেই বলে থাকেন এই সমস্ত ভয়ানক শেরকি বেদাতি এবং কুপুরি আকিদা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে আজকের আলোচ্য বিষয় মোহাব্বাতুর রসুল ওয়া ইত্তিবাউর রাসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোহাব্বত এবং তার ইত্তেবা আল্লাপাক বলছেন কুল ইন কুন্তুম হেবুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আল্লাপাক তোমাদেরকে ভালোবাসবেন এই আয়াতের ভিতরে কয়েকটি মৌলিক জিনিস জানা যাচ্ছে প্রথম জিনিস হল আল্লাহর ভালোবাসা আছে আল্লাহ বান্দাকে ভালোবাসেন আর আল্লাহকেও ভালোবাসা যায় আল্লাহ ভালোবাসা বান্দার গ্রহণ করেন আল্লাহ হাবিব এবং আল্লাহ মাহবুব আল্লাহ হাবিব আল্লাহ মাহবুব আশেক এবং মাসুক এই দুইটা শব্দ আপত্তিকর যেটা আমরা বহুদিন আলোচনা করেছি আপনারা শুনেছেন ভালোবাসার ভিতরে নোংরামি এবং যৌনাচার যদি থাকে যেই ভালোবাসার মধ্যে যৌন সম্পর্ক আছে তাকে এস বলা হয় আশেক মানে হল প্রেমিক মাসুকা হল প্রেমিকা তো প্রেমিক প্রেমিকা এই শব্দ আল্লাহ এবং তার রাসুলের সানে খুবই বেমানান জঘন্য অপবাদমূলক এই শব্দগুলি পরিহার করা অবশ্যই জরুরি আর একটা ভালোবাসা সেটা হল মোহাব্বত সেই মোহাব্বতটা হল পবিত্র যেটা সব জায়গায় চলে যেই ভালোবাসা মায়ের কাছে চলে যেই ভালোবাসা বোনের কাছে চলে যেই ভালোবাসা পিতার কাছে চলে ভাইয়ের কাছে চলে সমস্ত আত্মীয় স্বজন সবার কাছে যে ভালোবাসা চলে তাকে বলা হয় মোহাব্বত আর যৌনচারমূলক যে ভালোবাসা তাকে বলা হয় ইস্ক তাহলে আল্লাহ হলেন হাবিব এবং আল্লাহ হলেন মাহবুব এই আয়াত দ্বারা বোঝা গেল কুল ইনকুন তুম হেব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ তো আসলে ভালোবাসার প্রয়োজন হয় না আল্লাহ হলেন বেনিয়াজ তার কোনো কিছুর দরকার হয় না বল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ আল্লাহ হলেন বেপরোয়া বেনিয়াস পর মুখাপেক্ষিহীন আল্লাহকে বান্দা ভালোবাসে এটা বান্দা নিজের স্বার্থে ভালোবাসাটা রিফ্লেক্স করে ভালোবাসাটা রিপ্লেক্স করে রিপ্লেক্স করে ভালোবাসা আল্লাহকে ভালোবাসলে সেই ভালোবাসাটা রিপ্লেক্স করে বান্দার দিকে রসুল্লাহাম বলছেন এর হামু মানফিল আউট জমিনে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো এর হামুকুম মানফিস সামা যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন জমিনে যারা আছে ওদের উপর দয়া করলে আমার বিরাট উপকার হবে বা ওর বিরাট উপকার হবে বিষয়টি এমন নয় জমিনে যারা আছে তাদেরকে দয়া করা লোকের অভাব নেই একটু চেপে বসবেন মেহরবানি করে খোদবাটা শোনেন তারপরে জামাতের সময় দেখা যাবে সাহাবাই কেরামগণ অনেক সময় ভিড় বেশি হয়ে গেলে সেজদা করতেন একজন আরেকজন পিঠের উপর বা পিঠের উপর সেজদা করার অনুমতি আছে যদি ভিড় বেশি হয়ে যায় আমরা একবার মক্কাতে ওরকম গেটের মধ্যে আটকা পড়লাম জুমার দিন এমন ভাবে আটকা পড়লাম যে পিছনেও যেতে পারলাম না সামনেও যেতে পারলাম একদম ঠায় দাঁড়ায় রইল ওই অবস্থায় খুদবা শেষ হলো ওইভাবে জামাত শুরু হলো আমরা দাঁড়ানো অবস্থায় সালাত আদায় করলাম শুধু ইশারা দিয়ে তার মাথাটা ঝুঁকানোর জায়গাটাও নেই সামনে আর একজনের শরীর তো যাই হোক সব রকমের ব্যবস্থা ইসলাম দিয়ে রাখছে ইসলাম এমন একটা সহজ যে এখানে দিনের মধ্যে কোনো হারাজ নেই হারাজ মানে হলো বিড়ম্বনা বিরক্তি বা হারাজ শব্দের অর্থ হল ইতস্ততাবোধ দিনের মধ্যে কোনো ইতস্ততাবোধ নেই ইতস্ততাবোধও নেই যেটাকে আমরা হেসিটেশন বলি হেসিটেশন দিনের মধ্যে নাই দিনটা একদম ক্লিয়ার পরিষ্কার ভাই আপনার কাছে টাকাটা পেতাম দিলেন না যে ও সরি ভুলে গেছিল আল্লাহ বলছেন কুলু কৌলান সাদিদা কথাটা খুব প্রাঞ্জল ভাষায় সহজ করে বলে দাও এবং সে যখন বলল যে হ্যাঁ ভুলে গেছিলাম ব্যাস ওই মতোই শেষ আর দ্বিতীয় কথা না বলা ভালো এটা হলো হেসিটেশন মুক্ত জিন্দগি সব রকমের ব্যবস্থা ইসলামে আছে বলছিলাম যে আল্লাহ পাকের ভালোবাসার প্রয়োজন নেই কিন্তু আমি আল্লাহকে ভালোবাসবো কেন নিজের সাথে আল্লাহকে ভালোবাসলে তাহলে আমি ভালোবাসা পাবো আর আল্লাহর ভালোবাসার নমুনা হল যে আল্লাহর বান্দাকে ভালোবাসতে হবে এর হামু মানফিল্লাম এর হামুকুম মানফিস সামা জমিনে যারা আছে তাদের উপরে দয়া করো যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন আসমানওয়ালার দয়া পেতে হলে জমিনের বাসিন্দাদের উপরে দয়া করতে হবে এই দয়ার ধর্ম ইসলাম আমরা মনে মনে ভাবি যে অন্যায়ের প্রতিবাদটাও তো ইসলাম অন্যায়ের প্রতিবাদের কথা আছে তার উপরে সবচেয়ে বড়টা হল মাফ করে দেওয়া প্রতিবাদ করা যায় প্রতিবাদ করার হক আপনার আছে আপনি যদি মাফ করে দেন তাহলে সেটা সবচেয়ে উত্তম এর উপরে আর কোনো উত্তম বিষয় নেই এড়িয়ে যাওয়া আল্লাহ আকবর মানে এত চমৎকার হাদিসটা আমি মাঝে মাঝে পড়ে আশ্চর্য হয়ে যাই যে লক্ষ লক্ষ কোটি কোটি মামলা মোকদ্দমা এক হাদিসে শেষ হয়ে যাবে রসুল্লাহাম বলছেন আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমার উম্মতের জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মাদার নবী জিম্মাদারি নিয়েছেন আপনার আমার জন্য একটা জান্নাতের ঘরের আর নবী যে জিম্মাদারি নেন সেই জিম্মাদারি উনিশ কুড়ি হওয়ার কোন সুযোগ নেই সিটি কর্পোরেশনের মার্কেট হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র আপনাকে জিম্মাদারি নিলেন যে আপনাকে একটা ঘর দেব মানে দোকান দেব আপনাকে মেন গেটে সিটি কর্পোরেশনের মার্কেটের মেন গেটে একটা ঘরের জিম্মাদার আমি হয়ে গেলাম সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আপনাকে একটা ঘর দেওয়ার জিম্মাদারি নিলেন পারবেন কি পারতেও পারেন নাও পারেন সিটি কর্পোরেশনের মেয়রের উপর আরো লোক আছে না মন্ত্রী মহোদয় যদি এসে বলেন যে মাননীয় মেয়র মহোদয় এই ঘরটা আমার লাগবে এটা আমাকে দিতে হবে তখন বলবে আই এম সরি আমি তো দিতে চেয়েছিলাম কিন্তু আমি পারলাম না কারণ মন্ত্রী মহোদয় নিজেই আবদার করে বসেছেন আমি আর এখন কি করি মন্ত্রী আবদার করলে তখন সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় তার কিছু থাকে না এবার যে কোনো মন্ত্রণের মন্ত্রী যদি আবদার করেন তার উপরে আরেকজন আছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যদি বলে ওটা আমাকে দিতে হবে ওটা আমার দরকার তুমি রাখো তাহলে যে মন্ত্রণালয়ের মন্ত্রী হন না কেন আচ্ছা ঠিক আছে তখন আই এম সরি কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ হলেন সাদেকুল মাসদুক তিনি নিজের সত্যবাদী আর আল্লাহর তরফ থেকে তাকে সত্যতার সার্টিফিকেট দেওয়া হয়েছে সাদেকুল মাসদুক সে রসুল্লাহ সাল্লাম বলছেন আমি জান্নাতের ঘরের জিম্মাদার কার জন্য মান তারাকাল মেরা যে গোলমাল এড়িয়ে চলে সর্বদা গোলমালকে এড়িয়ে চলে গোলমাল বাইপাস করে ওয়াইনকানা মুহেক্কা যদিও সে ন্যায্য দাবিদার হয় ন্যায্য দাবি থাকা সত্ত্বেও গোলমাল এড়ানোর জন্য সে গোলমাল এড়িয়ে গেল স্বেচ্ছায় বহুদিন আপনাদেরকে কথাগুলি বুঝাই দিয়েছি উদাহরণ সহ যে বাসওয়ালাকে বড় নোট দিলেন সে পনেরো টাকার ভাড়া বিশ টাকা নিয়ে নিল অন্যায় করেনি প্রতিবাদ করা জরুরি নয় অবশ্যই জরুরি কিভাবে প্রতিবাদ করব বললাম ভাড়া তোমার পনেরো টাকা বড় নোট পেয়ে যে বিশ টাকা নিলে তো আচ্ছা ঠিক আছে তোমার সাথে ঝগড়ার দরকার নেই তুমি এটা অন্যায় করলে আমি প্রতিবাদ জানালাম কিন্তু দাবি ছেড়ে দিলাম যাও খাইয়ে বড় লোক পাঁচ টাকার দাবি ছেড়ে দিয়ে একটা বিশাল গোলমাল মীমাংসা হয়ে গেল না হলে এই পাঁচ টাকার গোলমালকে কেন্দ্র করে বাসের মধ্যে হাতাহাতি মারামারি শেষে গিয়ে এমন হলো যে ইউনিভার্সিটির ছাত্র গায়ে হাত তুলেছে ইউনিভার্সিটির ছেলেরা এসে দশ বিশটা পঞ্চাশটা বাস পুড়িয়ে ফেললো সহিংসতা সরিয়ে এটা রাজনৈতিক বিশাল এক ভয়াবহ রূপ নিয়ে চলে আর রাজনৈতিক রং দিতে পারলে খুব ভালো আমরা আলেম মানুষ আমাদের রাজনীতি বলা নিষেধ বলবেন যে আপনারা খোদবার মধ্যে রাজনৈতিক কোনো কথা বলবেন না বক্তৃতার মধ্যে রাজনৈতিক কোনো কথা বলবেন না যে সমস্ত নেতারা এগুলি বলেন তারাই কিন্তু ওয়াজের স্টেজে রাজনৈতিক ইস্টিকার লাগায় ওঠেন তোমাকে কে দেখেছে ওয়াজের স্টেজে তুমি কেন এসেছো ধর্ম আলাদা তোমার দৃষ্টিতে আর রাজনীতি আলাদা তো তোমার রাজনীতি নিয়ে তুমি থাকো রাজনৈতিক মঞ্চে বক্তব্য দাও ধর্মীয় মঞ্চে আসলো কেন রাজনীতি বক্তব্য দিতে তখন কিন্তু উনি কিন্তু ওনার দলের স্টিকার নিয়ে পরিচয় পেশ করে উনি ভোট চাওয়ার জন্য আসছে আমরা কিন্তু ওনার মঞ্চে যাই না ওনার রাজনৈতিক কোন মঞ্চ তৈরি করলে আমরা কিন্তু ওনার মঞ্চে ডিস্টার্ব করতে যাই না দুই একজন হুজুর আছে যারা কোরআন পড়ার জন্য যায় কেউ চাকরি টিকানোর জন্য যায় কেউ টু পাইস কামানোর জন্য যায় তা আমাদের চাকরি করি না তো টিকবে কি জীবনে চাকরি করে দেখলাম না চাকরি কি জিনিস চাকর শব্দের শেষে ই প্রত্যয় যোগ করিলেই চাকরি হয় চাকর শব্দের শেষে ই প্রত্যয় যোগ করিলেই চাকরি হয় সার্ভিস হোল্ডার যিনি তিনি হলেন সার্ভেন্ট সার্ভেন্টের কাজ হল সার্ভিস আরবিতে বলে খেদমা সার্ভিসের আরবি অর্থ হল খেদমা খাদেম যিনি খাদেম তিনি হলেন সার্ভিস হোল্ডার যিনি সার্ভেন্স তিনি হলেন সার্ভিস হোল্ডার যিনি চাকর তিনি হলেন চাকুরিজীবী এক্সকিউজ মি আমি কোন চাকুরিজীবী ভাইকে খাটো করার জন্য বলিনি মানে চাকুরি তো করতেই হবে এটা একটা পেশা তবে মাথা বেছে দেওয়া যাবে না মাথাটা ঠিক রেখে তারপর চাকরি করতে পারলে করব না পারলে অন্য ডিপার্টমেন্ট দেখো আর আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবের ভাষায় না পারলে তুমি বাদাম বেছে খাও আর বাদাম বেচাও যদি পয়সা না থাকে পুঁজি তাহলে ভ্যান ঠেলে খাও ভ্যান ঠেলার কোন গায়ের শক্তি না থাকে ভিক্ষে করে খাও যুবক ভিক্ষে করে খাওয়া তোমার কোন হালাল কিন্তু ওই চাকরি তোমার কোন বৈধ নয় পরিষ্কার পথ তো বলি দেওয়া কারো যদি গায়ে শক্তি না থাকে পরিশ্রম করে খাওয়ার ইমান ও আকিদা বাঁচিয়ে রেখে বাকি সব কাজ করতে হবে বলছিলাম যে রাজনৈতিক বক্তব্য ধর্মীয় মেম্বারে নাজায়জ নিষেধ ইসলামে রাজনীতি আছে তবে রাজনীতিটা সহিংসতার রাজনীতি নয় ইসলামের রাজনীতি পরিষ্কার ও পরিচ্ছন্ন সেটা আমরা বুঝি না অনেক ক্ষেত্রে যার ফলে গোলমালটা বেঁধে যায় কিন্তু রাজনৈতিক নেতারা সেখানে ধর্মীয় মঞ্চে হাজির হয় বিভিন্ন দলের লোক হাজির হয় আর অতিথি না দিলে অনেক মাহফিলও করতে দেন তাহলে আপনি ধর্মীয় মঞ্চে ওঠেন রাজনীতির কথা নিয়ে আর আলেম সাহেব ওনাকে বলে যাচ্ছেন যে আপনি রাজনৈতিক কোন বক্তব্য দিবেন তা আপনি কি আপনার মঞ্চে আপনি যাই কথা বলেন যদি রাজনীতি আর ধর্ম আলাদা হয় আর যদি ধর্ম আর রাজনীতি এক হয়ে থাকে বা একটার সাথে একটা রিলেটেড হয়ে থাকে তাহলে আপনার মঞ্চে আমাকে কথা বলার সুযোগ দেন আপনার মঞ্চে আমাকে কথা বলার সুযোগ দেন আমরা কথা বলি যাই হোক এটা একটা বিরাট বিশ্লেষণাত্মক বিষয় এটা সময় সাপেক্ষ এবং বিশ্লেষণ করতে সময় লাগবে রসুল্লাহ সাল্লাম বললেন জান্নাতের মেন গেটের একটি ঘরের জিম্মাদার আমি মান তারাকাল মেরা ওয়াইন কেন মোহেক্কা ন্যায্য দাবিদার হওয়া সত্ত্বেও সে দাবি ছেড়ে দিল দাবি ছেড়ে গোলমাল মীমাংসা করে ফেলল ইসলাম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোথায় কোন মাপে কথা বলতে হবে সেগুলি সব ইসলাম বলে দিয়েছে এখন দুঃখজনক হল সত্য যে ইসলামের এই বক্তৃতার হাঁড়িতে খোদবার হাঁড়িতে ওয়াজ মাহফিলের হাঁড়িতে তাফসিরুল কোরআন হারি কোরআনের হাড়িতে মুখ দিয়েছে কে মুখ দিয়েছে তার নাম আর নাই বলল আগে বলেছি এখন না বলা ভালো মনে করি কারণ এত কঠোর শব্দ ব্যবহার না করা উচিত মানুষ শ্রোতাদেরকে যারা বক্তা তারা শ্রোতাদেরকে পাগল মনে করে মনে করে যেটা কিছু জানে না আমি যেটা বলবো সেটাই ঠিক যার এই ফলশ্রুতিতে অথচ তার এই বক্তৃতাতে বিশ্বের বিভিন্ন জ্ঞানীগুণী লোক তাকে আঠারো বছর পড়াতে পারে এরকম লোকও তার স্টেজে থাকতে পারে সেই কথাটা সে ভুলে যায় ভুলে যাওয়ার কারণে তারা এই সমস্ত মিথ্যা আস্ফালন করে থাকে আর পাবলিক ঠিক আবার জনগণ ঠিক কিনা বলেন ঠিক জোরে বলেন কথা ঠিক কিনা আরে কথা কয় না কেন আরো জোরে কো ঠিক কিনা তোমার ঠিক বলা দিয়ে আমার ঠিক হবে দেখো খুদবা তুমি দাও আমি নিচে নামে যাই সোহান আল্লাহ দেখুন তো পাবলিক ঠিক বলবে তারপর ওনারটা ঠিক হবে এটাই কোন ধরনের কথা আমার স্টুডেন্ট লাইফে আমাকে খোঁজবার জন্য ডেকেছিল একবার নারায়ণগঞ্জ ফরাজিকান্দা বড় মসজিদের খতিব তো আমাকে বলছিল আপনি একদিন খোদবা দেন মুসল্লিরা শুনে পছন্দ করলে আপনাকে খতিব রাখা হবে মুসল্লি আমাকে ইন্টারভিউ নিবে তো মুসল্লি কি বোধে আর আমার ইন্টারভিউ কি নিবে আপনার মসজিদে শাইখুল হাদিস আহমদুল্লাহ রহমানী সাহেবকে রাখবেন মুমতাসের আহমদ রহমানী সাহেবকে রাখবেন সরি মুমতাসের আহমদ রহমান সাহেব তখন বোধহয় এতেকাল করেছেন হাবিবুল্লাহ খান রহমানী সাহেবকে রাখবেন আহমদুল্লাহ রহমানী সাহেবকে রাখবেন বড় বড় আলেমুল আমার রাখবেন তারপর আমাকে খোদবার জন্য ডেকেন তারা যদি সার্টিফাই করে যে খতিব রাখা যায় তাহলে হলো কিন্তু মুসল্লি আমার কাছে শিকার জন্য খতিব নিয়োগ করবে তো মুসল্লি ফের আমার খোদবার ইন্টারভিউ কি করে নেবে তখন স্টুডেন্ট লাইফের ঘটনা যারা এসেছিলেন তারা বলছেন যে আপনারা খুদবা দেওয়া লাগবে না আপনাকে আমরা খতিব নিয়োগ দিয়ে চলে গেলাম আপনি আসেন সামনে জমাতে কেন বলছে যে কথা লোক বলতে পারে তার আর খোদ মানে ইন্টারভিউ কি নিব তো পাবলিক ঠিক বলতেছে আর বস্তার কাছে তখন সেটা ঠিক হয়ে যাচ্ছে সুবাহান একজন বক্তা সাহেব বলতে বলতে বকতে বকতে বলছেন যে সুন্নত মানতে হবে হাদিস মানা যাবে না সুন্নত মানতে হবে হাদিস মানা যাবে না যদিও আমার ছাত্ররা উত্তর দিয়েছে আমার ছাত্রের ছাত্রও আছে আবার ছাত্রও আছে আমাদের ছাত্র লেভেলের আবার নাতি ছাত্র লেভেলের মানে ছাত্রের ছাত্র তারা উত্তর দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ কাজেই এত সাধারণ কথার উত্তর আমরা দেওয়া জরুরি মনে করছি না আমি যেটা বলতে চাচ্ছি বা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আপনারা যাদেরকে সহিদার লোক মনে করতেছেন এতদিন ধরে ওই সেরেক বেদা তার ওই ইয়ের বিরুদ্ধে কিছু বক্তব্য দেওয়াতে আপনারা খুব ভাবছিলেন যে এই লোকগুলা সহিদা মতিউর রহমান আল মাদানী সাহেব প্রতিবাদ জানিয়েছিলেন যে সব লোক থেকে সাবধান এরা হল আহলুল কোরআন এরা মুরজি আকিদা পোষণ করে গোপন করে রেখেছে আমাদের সহি আকিদার দিনী ভাইদের অনেকেই এই কথা বলার কারণে মতিউর রহমান আল মাদানী সাহেবকে জাল মাদানি বলতে দ্বিধাবোধ করেন আমি হতবাক হয়ে গেলাম ওই ছেলেটিকে আমি চিনি এসেছিল গত সাত তারিখে দেখা করতে সালাম কালাম হল মুসাফা হল কিন্তু আগের মতো মোহব্বত আর এলো না কারণ মতিউর রহমান আল মাদানী সাহেব এপার বাংলা ওপার বাংলার একজন প্রথিতযশা গবেষক এবং দলিল ভিত্তিক আলোচনাকারী তার কথা হাজার হাজার কথা যাচাই করলে হয়তো একটা উনিশ কুড়ি হলেও হতে পারে মানুষ হিসাবে এটা সাপ থাকা স্বাভাবিক দাওয়াতি ক্ষেত্রে তিনি সর্বের সর্বা হয়ে আছেন এখন বাংলা ভাষায় কোন কোন সাবজেক্টে আপনি দ্বিমত থাকতে পারেন আমার সাথেও দ্বিমত থাকতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সার্বিক বিষয় বিবেচনা তোমার মতো ছোট ছেলে নাক চিপলে দুধ বের হয় তুমি মতিউর রহমান আল মাদানী সাহেব সম্পর্কে এত কঠোর মন্তব্য করার এখতিয়ার তোমাকে দিল ফাতরা পোলাফান ফাতরা শব্দটা ব্যবহার করলাম সরি মানে অল্প বয়সের তরুণ যুবকেরা বক্তৃতা ঠিক ফাঁসে কি কথা বলে আর পাবলিক হাসে হকারদের মতো এই সমস্ত লোক এখন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বাসের করা আর তাদেরকে নিয়ে মানুষ নাচতেছে গিয়াসুদ্দিন তাহেরি গিয়াসুদ্দিন তাহেরিকে একজন আলোচক বাংলাদেশের খ্যাতিমান পুরুষ যার হুঙ্কারে লক্ষ লক্ষ মানুষ সেকুলারিজম ছেড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল যদিও তারও কিছু ভুল ধরা পড়েছে মানুষের ভুল থাকবে ভুল সংশোধন করার মধ্যে সফলতা বিফলতা নয় তার সঙ্গে যখন তুলনা করলো তখন আমি আশ্চর্য হয়ে গেলাম এটা আবার কেমন হলো যার হাতে লক্ষ লক্ষ মানুষ সহি আকিদার দিকে চলে এলেন আমরা ছোটকাল থেকে সেই প্রখ্যাত আলেমে দিন প্রখ্যাত ওয়ায়েজ যার ওয়াজ আমরা স্টুডেন্ট লাইফে শুনতাম এবং দেখতাম যে তাওহিদের হুঙ্কার এবং ইসলামের স্বচ্ছতা প্রমাণ করার জন্য তার জ্ঞান অনুযায়ী তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন তো ইনার সাথে বন্ডর তুলনা হয় কি করে আচ্ছা তুলনাকারী ওই লোক যাকে আপনি সহি আকিদার মনে করতেছেন তাহলে এখন উপায় কি উপায় হল যে আমাদের বুঝের ভিতরে একটা আমাদেরকে ইউ টার্ন করতে হবে ইউটার্ন করতে হবে অথবা জিরো পয়েন্টে দাঁড়াতে হবে জিরো পয়েন্টে দাঁড়িয়ে আমাদেরকে আবার নতুন করে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে হবে কারণ আমরা ভুল পথে হেঁটে যাচ্ছি যাকেই দেখতে পাচ্ছি একটু সহি আকিদার কথা বলছে তাকেই মনে করতেছি ইনি আমাদের সর্বের সর্বা কয়েকদিন পরে যায় দেখা যাচ্ছে তার ভিতরে মারাত্মক ধরনের কুফুরি আকিদালি আপনার লুকায়িত আছে বন্ধুগণ সুন্নত এবং হাদিস এটা মহাদ্দেশদের পরিভাষায় একই জিনিস নুন আর লবণ আর ফখি ইসলামী আইন শাস্ত্রবিদদের পরিভাষায় সুন্নত হল ফরজের বিপরীত যেটা ফরজ নয় সেটাই সুন্নত ফরজের পরবর্তী স্টেজ হল সুন্নত যেমন সালাতে সুরা ফাতে পড়া ফরজ আর জোরে আমিন বলা সুন্নত জোরে আমিন বলা সুন্নত ফরজ নয় রফুল এদাইন করা সুন্নত ফরজ নয় কিন্তু তাকবীরে তাহরিমা দেওয়াটা ফরজ তাহরিম তাকবীর অনেক আছেন ডাইরেক্ট রুকুতে চলে যাচ্ছেন আল্লাহ আকবর বলে ডাইরেক্ট রুকু জি না সালাত হবে না তার কেন তার তাহারিমা হয়নি রুকুর তাকবিরটা হল ওয়াজিব আর তাকবিরের তাহারিমাটা হল সালাতের রোকন অ্যাডমিশন আপনি যদি সালাতের তাকবিরে তাহরিমা না দেন তাহলে অ্যাডমিশন হয়নি আর অ্যাডমিশন না হলে সালাত হল না তাহলে সালাদকে শুদ্ধ করতে হলে সর্বপ্রথম আপনাকে তাকবীরে তাহরিমা দিতে হবে বলছিলাম যে মহাদ্দেশদের পরিভাষায় হল সুন্নত হল হাদিসের বিপরীত যখন মানে হাদিসের অপোজিটে যেটা আছে সেটাই মানে হাদিসের সমর্থবোধক সরি হাদিসের সমর্থবোধক হল সুন্নত রসুল্লাহ সাল্লাম বললেন হেকমত শিক্ষা দেন কেতাবের পাশাপাশি যেটা আসে সেটা হলো সুন্না সেইটাই হলো হাদিস যেটাই সুন্না সেটাই হাদিস এরা পার্থক্য দেখিয়ে তারপরে বলা হচ্ছে যে ওই রসুল্লাহ সাল্লাম এগারো বিয়ে করেছিলেন রসুল্লাহ সাল্লাম এগারো বিয়ে করেছিলেন এটা তো হাদিস দ্বারা প্রমাণিত হল তাহলে রাসুল্লাহ সাল্লাম যে উম্মতের জন্য চারটা বিবাহ বৈধ রেখেছেন একসাথে আর বাকি রাসুল্লাহ সাল্লামের জন্য খাস ওটা কি হাদিস নয় হাদিসের পাশাপাশি আসছে তারও আগে এসে গেল কোরআন আল্লাপাক বলছেন ফান কেহু মা তোয়াবালাকুম নিসাই মেদনা ওয়া ফুলেথা ওয়া রুবা তোমরা বিয়ে করো কয়টা দুইটা আল্লাহ প্রথমে নির্দেশ দিলেন দুইটা বিয়ে করার জন্য তাহলে দুইটা দিয়ে শুরু মানে কম পক্ষে দুইটা লাগবে মা বোনের তো নাই রাগ হওয়ার সুযোগ নেই কমপক্ষে দুইটা লাগে কেহ মা তবালাকুম মিনান নিসাই মাসনা আল্লাহ পাক শুরু করলেন দুইটা দিয়ে আল্লাহর কসম যদি দুইটা স্ত্রী মানুষের ঘরে থাকে আর সুন্দরভাবে যদি তারা জীবন যাপন করতে পারে সেটা সবার জন্য কল্যাণকর এমন কল্যাণকর কিন্তু আমাদের দেশে কল্যাণটা নষ্ট হয়ে যায় কেন ওই যে পানি ছাড়া জীবন বাঁচে না আর পানি বেশি হলে প্লাবন হয়ে যায় তো প্লাবন হয়ে যায় যার ফলে হয় সেদিনে বিবাহ সংক্রান্ত আলোচনায় আমি বলেছি নেটের মধ্যে আসে বিস্তারিত আলোচনায় যে একজন পুরুষ মোটামুটি আশি নব্বই বছর বাঁচে একজন পুরুষ যদি নব্বই বছর বাঁচে আর একজন মহিলা যদি ষাট বছরে হায়াত পায় তো একজন পুরুষের জীবনের সাথে একজন মহিলা অ্যাডজাস্ট হয় না ওখানে কি হয়ে যায় শেষে যায় খানিকটা জীবন কমতি মানে কমা বাড়া হয়ে যায় তারপরে যখন এই মহিলাগুলি মাসে মাসে নিয়মিত অসুস্থতায় ভোগে তখন এই সমস্ত পুরুষদের যাদের চাহিদার পরিমাণ বেশি তাদের অবস্থা কি যখন পেটে বাচ্চা আসে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় পেটে বাচ্চা আসার সাত মাস থেকে ধরেন সাত মাস থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে আবার পরিষ্কার মানে সুস্থ হতে প্রায় পাঁচ মাসের গ্যাপ করে দেয় এই পাঁচ মাসেই লোকটা কি করবে লক্ষ লক্ষ পরকিয়া এদেশে চলছে শুধু এই সমস্ত কারণ যখনই এই সিস্টেমটা চালু থাকবে তখনই তার একটা বিকল্প ব্যবস্থা আছে এবং যখন দুইজন থাকবে তখন প্রতিযোগিতা শুরু হবে কে কার আগে স্বামীকে খেদমত করে বেশি সোয়াব অর্জন করবে বা বেশি দুনিয়াবি সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবে তো সেখানে প্রতিযোগিতা শুরু হবে এবং বিশাল সংসারের কিছু দায়ভার একজন নিল একজন নাস্তা তৈরি করলো আর একজন দুপুরের খানা তৈরি করলো কত একটা সুবিধা যদি মেনে নেওয়া যায় মেনে নেয় না দেখে অসুবিধাটা হয় আল্লাহ পাক বললেন ফানকেহু মা তবালা কুমিনা নিসাই মাসনা দুইটা ও সুলাসা তিনটা ও রুবা চারটা আল্লাহ শুরুই করলেন দুই দিয়ে তারপরে বললেন তুমি যদি জালেম হও তাহলে তোমার জন্য একটা কার জন্য একটা জালেমের জন্য ফাইন খিফতুম আল্লাহ তা দিলু যদি তোমাদের ভিতরে আদল করার যোগ্যতা না থাকে দুই স্ত্রীকে সমানভাবে দেখার মতো যোগ্যতা না থাকে ফাওয়াহেদা তাহলে একটা কারণ রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তির দুই স্ত্রী বা একাধিক স্ত্রী আছে আর দুই চোখে দেখে একটাকে বেশি দেয় আর একটাকে কম দেয় রসুল্লাহ সাল্লাম বলছেন সেই লোক হাসরের ময়দানে উঠবে পাঁজর ভাঙা অবস্থা অসাক্ষু মাইল সেই এইভাবে বিকলাঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে খুব ভয়ানক বিষয় কাজেই কিন্তু একটা জিনিস রসুল্লাহ সাল্লামের একাধিক স্ত্রী তিনি বন্টন করতেন সমস্ত জিনিসপত্র সব বন্টন করতেন সমান বন্টন করে দিয়ে বলতেন আল্লাহ এটা আমার হাতে আর এখানে যেটা আছে এটা তোমার হাতে দেল দেলের মহাব্বতটা তোমার হাতে মহাব্বতটা যে আয়সার ভাগে একটু বেশি পড়ে দেয় আল্লাহ তুমি আমাকে গ্রেফতার করো না মনের টান আয়সার দিকে বেশি চলে যায় রাজি আল্লাহু আনহা ওয়ার্দাহা মা আয়সার দিকে রসুলামের মনের টান বেশি চলে যায় এটা অকপটে আল্লাহ নবী স্বীকার করলেন স্বীকার করে বললেন যে আমার হাতে যেটা ছিল সেটা আমি সমানভাবে দিয়েছি আল্লাহ আর তোমার হাতে যেটা আছে ওটার ব্যাপারে আমার কোনো হস্তক্ষেপ নেই দেলটা আমি নিয়ন্ত্রণ করতে পারি দেলের টান ওর দিকে বেশি চলে যায় মহাব্বত কি ভাগ করে দেওয়া যায় মহাব্বত ভাগ করা যায় না এক ছেলের প্রতি একটু কম বেশ হয়ে যায় উনিশ কুড়ি হয় এক ভাইয়ের প্রতি একটু বেশি হয়ে যায় কোন স্ত্রীর প্রতি একটু বেশি হয়ে যায় তো এটা আল্লাপাক ধরবেন না কেননা এই মহাব্বত মনের টান এটা বন্টন করার মালিক হলেন আল্লাহ রসুলাম বলেন ওটা আমার দায়িত্ব নয় ওটা আমি পারি না যেটা আপনার হাতে আছে সেটা আপনি যদি না করতে পারেন তাহলে একটা কোরআনেও তো চারটার কথাই বলল তাহলে আপনি এগারো পেলেন কোথায় কে শিখিয়েছে আপনাকে এই বিদ্যা কোথায় লেখাপড়া শিখেছেন শিখিয়েছে আপনি বলেন যে তো এগারোটা বিয়ে করো রসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এটা সুন্না এটা হাদিস আর সুন্না হলে বসে পড়ে মাশাল্লাহ সুন্দর একটা বিদ্যা আপনি আমাদেরকে জাতিকে উপহার দিল লেখাপড়া শিখে তারপর জাতির সামনে কথা বলল রসুল্লাহ সাল্লাম বলছেন কাতালুহু কাতালাহমুল্লাহ সাহাবায় কেরামগণ তাদের একটা মতামত ব্যক্ত করলেন বা একটা কথা বলল সেই কথার কারণে কিছু সাহাবি একজন সাহাবি ক্ষতিগ্রস্ত হল বিরাট লম্বা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম যুদ্ধের ময়দানে কাফের তীর তলোয়ারের আঘাতে মাথার খুলি ভেঙে গেল রাত্রে ব্যাড্রিম হয়ে গেল গোসল করতে হবে কিনা মতামত চলছিল জনৈক সাহাবি বললেন তুমি মরো আর বাঁচো গোসল করতেই হবে সেই ফতোয়া অনুযায়ী তিনি গোসল করলেন পানি ভিতরে ঢুকে গেল সেই সাহাবি শহীদ হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লাম বললেন কাতালুহু কাতালাহমুল্লাহ ওরা ওকে হত্যা করেছে ফতুয়া দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করুন তারা না জেনে কেন বলবে তার জন্য এটাই যথেষ্ট ছিল তার হাত দ্বারা সে এই কাজটা করত এই বলে মারলেন তারপরে হাত ফু দিলেন ঝাড়া দিলেন মুখমণ্ডল মাসা করলেন বাম হাতের পেট দিয়ে ডান হাতের পিঠ একবার মুছলেন আর ডান হাতের পেট দিয়ে বাম হাতের পিঠটা পরে মুছে দিলেন আর বললেন এটা তায়াম্মম এটা গোসল আর অজু একসঙ্গে হয়ে যেত যদি এই কাজটা সে করত সাহাবি যদি না জেনে কোনো কথা বলেন এজতেহাদি কোন কথা বলেন মোজতাহের যিনি তার তো নেকি তো আছেই কিন্তু সাহাবি সম্পর্কে যদি এরকম হাদিস হয় আর আল্লাহ যদি তার নবীকে বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে তোমার এলেন নাই সে বিষয়ে তুমি বলো না ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা তাহলে বলবে কেন আর মানুষই বা শুনবে কেন এই সমস্ত লোকদেরকে এক শ্রেণীর মানুষ নিজের দলীয় স্বার্থে বা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপব্যবহার করে মাথায় তুলতেছে কিন্তু গত জুমার আগের জুমায় বলেছিলাম যে তর্কে জিতে যাওয়া সহজ কিন্তু পরকালের নাজাত পাওয়া কঠিন তর্কে জিতা জরুরি নয় পরকালের নাজাত পাওয়াটা আমার আপনার জরুরি কাজেই বলছিলাম যে সুন্নাহ এবং হাদিস মহাদ্দের পরিভাষায় একই জিনিস রসুলাম দাঁড়িয়ে প্রস্রাব করলেন আজকে দাঁড়িয়ে প্রস্রাব করার এই হাদিসটাই হল আমার আপনার পুঁজি তাম বিশ্বের সমস্ত অসুস্থ মানুষের জন্য এটা বিরাট বড় নিয়ামক যত ইংলিশ কমট ব্যবহার হচ্ছে যত হাই কমট ব্যবহার হচ্ছে আজকে হাই কমট একজনের লাগে আর একজনের লাগে না অনেক বাসা বাড়িতে এখন দেখা যাচ্ছে লো কমট এবং হাই কমট পাশাপাশি বসানো হচ্ছে এটা একটা কম্পালসারি হয়ে গেছে আমার আম্মা হাই কমট ব্যবহার করতে করতেই আমার স্ত্রীর হাই কমট ব্যবহারের সময় এসে গেল আমার স্ত্রী হাই কমট ব্যবহার করে করতে করতেই দুনিয়া ত্যাগ করলেন এবার আমারও কিছুদিন পরে হাই ব্যবহার করার পজিশন এসে যাচ্ছে আপনি যে দাঁড়িয়ে প্রস্তাব করবেন বা হাইকোমোট ব্যবহার করবেন দলিল কোথায় দলিল হলো ওই হাদিস হাদিস হাদিসের জায়গায় আছে কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী আমরা আমল করব এই হাদিস অবশ্যই আমরা আমল করব যখন ওই পজিশনে পড়ব তারপরে বিলের মধ্যে হাঁটি যায় দেখো আমরা ছোটকালে বেড়ায় দিয়ে যেতাম পানি থাকলে নৌকা আর শুকনার দিনে হাঁটা গাছ পাও খালি পাও কিন্তু যখন সলসলে কাঁদা বা এমন পরিমাণ পানি যে নৌকাও চলে না পাও চলে না তখন বড় কঠিন এই বিশাল বিল বেড়াদের মতো পথ এরকম আপনি যাচ্ছেন চার কিলোমিটার যেতে হবে এই হাঁটু পানিতে এবার যদি প্রস্রাবে ধরে তখন ওই মুফতিকে বলেন তুমি বসে প্রস্রাব করো ইনশাল্লাহ প্রস্রাবের সাথে আপনার গোসলটাও হয়ে যাবে তখন আপনি কি প্রস্রাব করবেন দাঁড়িয়ে করতে হবে তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করা রসুল্লাহাম যে হাদিস রেখে গেলেন এটা কুল কায়নাতের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত একটা নিয়ামত এটাকে অবজ্ঞা করার সুযোগ কোথায় এটাকে অবজ্ঞা করে তুচ্ছতাচ্ছিল্য করে মানুষকে সহিয়াকিতা থেকে ফিরাতে চান কেমন আপনি যে দল করেন করেন গান আপনার যা ইচ্ছা তাই করেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব কিন্তু হাদিস নিয়ে কোরআন নিয়ে কটাক্ষ করার অধিকার আপনার কে দিন এত ভণ্ডরা করে ভণ্ডদের কথা আপনি কপি করেন কেন আল্লাহ আকবর আপনাকে ভালো মনে করছি তা আপনি ভালো কথা বলেন কোরআনায়াতের ব্যাখ্যা করেন হাদিস দিয়ে রসুল্লাহ সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন শুরুতেই আয়াত করেছিলাম কুল ইন কুন্তুম বোন আল্লাহ বলে দিন হেনবি তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহর ভালোবাসা আছে আবার আল্লাহ ভালোবাসা গ্রহণও করেন বান্দার ভালোবাসা গ্রহণ করেন কিন্তু সেটা রিপ্লেস করে বান্দাকে ফিরাই দেন আল্লাহ পাক বলছেন আমার দিকে যদি বান্দা এক হাতে গিয়ে আসে আমি তার হাতে দিকে দুই হাতে গিয়ে দিই আমার দিকে যদি আধ হাত আসে আমি তার দিকে এক হাতে গিয়ে দিই আমার দিকে যদি সে এক হাত আসে আমি তার দিকে দুই হাতে গিয়ে দিই আর আমার দিকে যদি কেউ হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে গিয়ে যাই তাহলে আল্লাহ পাক ভালোবাসার জবাব দিয়ে থাকেন হাত্তাবি উনি তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লামের এত্তেবা ইহবিব কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আহাদুকুম আজমাইন যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে ভালোবাসার পাত্র হতে না পারব ততক্ষণ পর্যন্ত তার ইমান পূর্ণ হবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতেন আবু তালেব আবু তালেব হলেন রসুল্লাহ সাল্লামের আপন চাচা আপন চাচা মোহাম্মতের চাচা বৃদ্ধ বয়সে যখন কুরাইশ নেতারা সবাই জমা হয়ে চাচাকে বললেন তোমার ভাতিজাকে সাহস্তা করো তুমি আর না হলে তোমার ভাতিজাকে আমাদের হাতে সবর্দ করো তোমার ভাতিজাকে ম্যানেজ করার চেষ্টা করো আজকাল তো ম্যানেজিং জামানা এসে গেছে হ্যাঁ যে কোনো ভাবে ম্যানেজ করে চলে হেকমত অবলম্বন করেন ভাই এত কথা বলেন কেন ওই হেকমত যেই হেকমত কোরআন শুননা বিপরীত সেই হেকমত আমরা মানি না বুঝিও না বোঝার চেষ্টাও করি না রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে গিয়ে চাচা বললেন ভাতিজা তোমার এই দাওয়াত বন্ধ করো তুমি কি চাও তোমাকে দেওয়া হবে মক্কার কুরাইশ লিডাররা আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে ঠান্ডা করাবে বলে চাচা শুনে রাখেন ওই আসমানের চাঁদ আর সূর্য আমার হাতে তুলে দিলে আমি যে দাওয়াত দিচ্ছি এটা বন্ধ হবে আরবের নেতৃত্ব আমাকে দেবেন চাচা আমার সঙ্গে একবার কালেমা পড়ুন গোটা আরব আজমের নেতৃত্ব আপনার পায়ের তলায় লুটুপুটি খাবে নেতৃত্ব আপনাকে খুঁজে বেড়াবে আপনি নেতৃত্ব খুঁজে পাবেন হুজুর মহাশয় হুজুর মহোদয়গণ মাশাল্লাহ টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে জুব্বা গায়ে দিয়ে একটা সিটের নমিনেশন নেওয়ার জন্য কত কাকুতি মিনতি করলো শেষ মতো ভিক্ষা চাইও পেল ভালো করে মনে রাখতে হবে আপনাকে আপনি কোথায় আপনি কোথায় আপনার জায়গায় আপনি থাকতে হবে কথা প্রসঙ্গে অনেকেই বলে থাকেন যে আপনারাও তো এই সমস্ত লিডারদেরকে খারাপ চোখে দেখেন আবার সময় মতো কাজে লাগান আল্লাহ রসুল সাল্লাহ বলছেন ইন্দিন আল্লাহ পাক এই দিনকে সাহায্য করবেন কোন ফাঁসেক ব্যক্তিকে দিয়ে কোন পূর্ণ ইমানদার ব্যক্তি যখন আমাকে সহযোগিতা করে না একজন ফাসেক মুসলিমকে দিয়ে যদি আল্লাহ সহযোগিতা করেন আমার দিনের কাজে একজন ফাসেক মুসলিমকে দিয়েও যদি আল্লাহ সহযোগিতা করেন তা আল্লাহর সহযোগিতা আমি নিব না তাহলে হাদিস কোথায় রাখবে না তাহলে সে লোকটা ফাঁসেক হতে পারে সেই লোকের মধ্যে কোনো গুণ থাকলে যোগ্যতা থাকলে দিনের তার ভিতরে কিছু থাকলে সেটা থেকে আমরা নিতে পারবো বরঞ্চ তাকে কাছে টানার চেষ্টা করব যাতে তার ভিতরের দোষ ত্রুটিগুলি আস্তে আস্তে কি হয়ে যায় দূর হয়ে যায় তারপর বলেন তো তাবলিক মার্কা কথা হয়ে গেল তো কোনো কথা যদি তাবলিগের সাথে মিলে যায় ওটা কি ফেলে দেবো তা আপনি খানা খাচ্ছেন খানা তো অমুসলিমরা খায় এটা তো অমুসলিমদের সাথে মিলে গেল তাকে হলো নাকি আপনি আমি সহি আকিদার পথে চলছি বলছিলাম যে রসুল্লাহামের চাচা বললেন যে আপনি একবার কালেমা পড়ুন আরব আজমের নেতৃত্ব আপনার পায়ের তলায় লুটুপুটি তখনই চাচা আবু তালেব এসে বললেন সনহে কোরআস নেতারা আমার এই বৃদ্ধ বয়সে আমি আমার ভাতিজার পক্ষে থাকলাম চাচা কালেমা পরে না কালেমা পড়তে পারলাম বাপ দাদার ধর্মে কলঙ্ক দিতে পারবো কালেমা না পড়ার পরেও সেই আবু তালেবের সহযোগিতা নিলেন কে আল্লাহ নবী তা আমি কালেমা পড়া কোন মুসলিম যদি আমাকে সহযোগিতা করে তা আপনি এত গাজালা করে কেন আপনি আসেন আপনি করেন আপনারা তো করেন না আপনিও করবেন না অপরকে করলেও বলবেন যে এটা অমুক এটা তমুক সে কি আছে তার হাসনের হিসাব সে দিবে সে আমার দিনের কাজে সহযোগিতা যদি করে তাহলে আমি তার কাছ থেকে সহযোগিতা নিতে পারব ইনশাল্লাহ কোন সমস্যা নেই বন্ধুগণ আবু তালেব এত ভালোবাসলেন ভাতিজাকে এমনকি রসুল্লাহ সাল্লামের সঙ্গে তিন বছর গিরিশ সংগঠে অবরোধে মানবেতর জীবন যাপন করলেন কিন্তু কালেমা পড়েনি আবু তালেব কি এই মোহাব্বত দিয়ে পরকালে পার পাবে তা আপনি এসকে রসুল হয়ে আশেকে রসুল হয়ে রসুলের মহেদ রসুলের ভালোবাসার পাত্র হয়ে আপনি কি পেলেন তাহলে রসুলের ভালোবাসার চেয়ে এত্তেমা জরুরি রসুলের ভালোবাসাটা যেমন জরুরি তার চেয়ে বেশি জরুরি হলো এত্তেবা পরকালের নাজাদ রসুলের ভালোবাসা দিয়ে হবে না রসুলের এত্তেবা দিয়ে হবে এখানেই হল এত্তেবার রসুল আর মোহাব্বাতুর রসুলের মৌলিক পার্থক্য রসুলকে মোহাব্বত অনেকেই করেছে কাফেরেরাও রসুলকে মোহাব্বত করেছে এখনো করে রসুল মাইকেল হাট একশো কেতাব লিখেছে একশো জন মনীষীর জীবন লিখেছেন দি হান্ড্রেড বইয়ের মধ্যে এক নম্বরে দিয়েছেন নাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ কেন দিয়েছেন তা সে আল্লাহ জানে সে জানে কিন্তু বোঝা যায় যে অনেক অমুসলিমও রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসে যাই হোক বন্ধুগণ তাহলে আমরা রসুল্লাহ সাল্লামের ভালোবাসার চেয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এত্তেমার প্রতি আমাদের অগ্রসর হতে হবে আল্লাহ পাক আমাদেরকে রসুলের এত্তেবা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন